www.almodinaalmodina.com ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله الله بإذنه وسراجا منيرا صلى تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنصلناه في ليلة مباركة وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله ليلة النصف من شعبان إلى خلقه فيغفر جميع خلقه إلا مشرك أو مشاهن أو كما قال عليه الصلاة والسلام মৌসম অনুযায়ী ওয়াজ করা সুন্নত যখন যে এবাদতের মৌসুম আসত হজরত রসুল আকরম সাল্লাসাল্লাম ওয়াসাল্লাম তখন ওই এবাদতকে সামনে রেখে ওয়াজ করতেন আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এবাদতের মৌসুম আসতেছে যাকে আমরা সবে বরাত বলে থাকি আগামী রবিবার দিবাগত রাত্র তাই সবে বরাতকে সামনে রেখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একটি হাদিস শরীফ পাঠ করেছি মৌসম অনুযায়ী কাজ করলে অল্প পরিশ্রমে অধিক ফল পাওয়া যায় বেমৌসমে কাজ করলে অধিক পরিশ্রমেও অল্প ফল পাওয়া যায় না যেমন ধরুন পাট লাগানোর মৌসম আমাদের দেশে চৈত্র মাস বৈশাখ মাস এই মৌসুমে পাটের বিচি বুনাইলে আষাঢ় শ্রাবণ মাসে ভালো পাট পাওয়া যাবে ওই মৌসুমে পাটের বিচি বুনাইনি বুনাইছি শ্রাবণ মাসে দু একটি গাছ তো উঠবে বাকি বীজগুলো মাটির নিচে পচে যাবে ভালো পাট পাওয়া যাবে না মৌসুম অনুযায়ী কাজ করলে অল্প শ্রমে অধিক ফল পাওয়া যায় এবাদতের বেলাও তাই আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের বয়স দিয়েছেন কম ষাট থেকে সত্তরের মধ্যে এর আগের উম্মতেরা বয়স পেত বেশি এই হিসাবে তাদের আবাদত বেশি হবে আর আমাদের আবাদত কম হবে অথচ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত এটা নবীর জন্য তো ইজ্জত পরিপন্থী কথা তাই আল্লাহ রব্বুল আলমিন মৌসুমে মৌসুমে ফজিলত এবাদতের বাড়িয়ে দিয়েছেন অনেক বেশি এই মৌসুমগুলোতে যদি উম্মতে মোহাম্মদিয়ার কোনো ব্যক্তি অল্প পরিশ্রম করে অধিক স্বভাবের মালিক হয়ে যায় এতে করে অন্য উম্মতের সাথে মোকাবেলা করা যদিও এদের বয়স বেশি আমাদের কম এরপরও স্বভাব হবে আমাদের বেশি ওদের কম এই মৌসুমের মধ্যে গুরুত্বপূর্ণ মৌসুম সবে বরাতের মৌসুম রমজানুল মোবারকের ভূমিকা এই সবে বরাতে বন্দা তবা ইস্তেকার করে অধিক পরিমাণে এবাদত করে প্রস্তুতি গ্রহণ করবে রমজানুল মোবারকের এই রাত্রে যদি সে ক্ষমা করাইতে পারে রমজানের প্রথম দশ দিনে অনায়াসে সে রহমতের ভাগিদার হতে পারবে প্রথম দশ দিনে রহমতের ভাগিদার হলে দ্বিতীয় দশ দিনে মাগফেরাতের ভাগিদার হওয়া সহজ মাগফেরাত পেয়ে গেলেই তো জান্নাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় শেষ দশ দিনে জান্নাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে এমনকি ঈদের রাত্রে যদি আরো কিছু তবা ইস্তেফার করে হাদিস শরীফে আছে একেবারে নবজাত শিশুর ন্যায় ফুলের মতো স্বচ্ছ পরিষ্কার নিষ্পাপ হয়ে যায় এমন নিষ্পাপ আর ফজিলতপূর্ণ ব্যক্তিতে পরিণত হয় যে ঈদের দিন ফেরেস তারা রাস্তার কিনারায় তার সাথে মোসাফাহা করার জন্য ভিড় জমায় যে নিষ্পাপ বন্দার সাথে মোসাফাহা করলে আমাদের হাত ধন্য হবে আমরা ধন্য হব এই গুরুত্বপূর্ণ মৌসুম আসতেছে দুই দিন পরেই কিন্তু এই মৌসুম থেকে সামনে নিয়ে দেখা যায় আমাদের মধ্যে কিছু বাড়াবাড়ি আর কিছু ছাড়াছাড়ি আছে কেউ ছাড়াছাড়ি করে কেউ বাড়াবাড়ি করে ছাড়াছাড়ির মধ্যে বর্তমানে একটু মাথা তুলতে চায় আহলে হাদিস নামধারী সম্প্রদায় এনারা বলেন বিভিন্ন চটি বই ছাপেন লিফলেট বিতরণ করেন টেলিভিশনে বক্তব্য দেন সবে বরাব বলতে ইসলামে কিছু নেই এগুলো মৌলবীদের বানানো আশ্চর্য লাগে নাম ধারণ করতে চায় আহলে হাদিস কিন্তু হাদিস সম্পর্কে খবর নেই সহি হাদিস দ্বারা প্রমাণিত একটি ফজিলতপূর্ণ রাবকে অস্বীকার করার দুঃসাহসিকতা দেখায় এরা মনে করে হাদিসের কিতাব মাত্র ছয়টি যাকে ও সিকটা বলা হয় এই ছয় কিতাবে পাইলে এটা হাদিস ছয় কিতাবের বাইরে পাইলে এটা মানা যাবে না হাদিস নয় আল্লাহ মহিলারা নামাজ কিভাবে পড়বে মহিলারা নামাজ কোথায় পড়বে এই কিতাবের ভূমিকায় আমি মাত্র ছয় কিতাবের বাইরে দশটি কিতাবের হাদিসের সংখ্যা উল্লেখ করেছি এক লক্ষ আটষট্টি হাজার হাদিস হয় এগুলো আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের পবিত্রতম বাণী আমল এবং সমর্থন সাহাবাই কারামের আমল তো যদি শুধু ছয় কিতাবের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি বাকি দশ কিতাবের হাদিস এক লক্ষ আটষট্টি হাজার এগুলো সব বেকার আল্লাহ রসুল এগুলো এমনি বলে গেছেন তার কোনো মূল্য নেই এগুলো মূল্যহীন আমার নাম আহলে হাদিস সাকিব কোন লজ্জায় সবে বরাত সম্পর্কে আমার ক্ষুদ্র স্টাডি অনুযায়ী আমি আর কতটুকু স্টাডি করতে পারি দুর্বল মানুষ আমাদের কাছে এত কিতাবাদী তো নেই যত কিতাবের প্রয়োজন এরপরও দশজন সাহাবি থেকে সবে বরায়াতে রাওয়ায়াত পেয়েছি চৌরাশিটি কিতাবে এর মধ্যে প্রসিদ্ধতম ছয় কিতাব থেকে দুই কিতাবে আছে মেসকাত তিরমিজে শরীফে আয়সারা দে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আর এবনে মাজা শরীফে আলিয়ে মোরতাজা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিস সত্য কথা বলতে আমরা মোটো ভয় পাই না উভয় কিতাবের উভয় হাদিসকে দুর্বল বাস আহাল হাদিস ভাইয়েরা পাইছি পাইছি এই দুই কিতাব পর্যন্ত তাদের স্টাডি সীমিত দুই কিতাবে হাদিস পেয়ে দুর্বল পেয়েছে বা দুর্বল হাদিস মানা যাবে না এখানে আমার প্রশ্ন হাদিস দুর্বল আর সবল কখন হয় এরা যা বুঝাইতে চায় বা পাবলিককে যা বুঝায় জনসাধারণকে যা বুঝায় মানুষ মনে করে এই কথাটি সহি মানে নির্ভুল এটি মানতে হবে আর এটি জোরে দুর্বল এটি মানা যাবে না তার মানে আল্লাহ রসুল কিছু কিছু কথা বলে গেছেন সহি আর কিছু কথা বলে গেছেন দুর্বল এরকমই তো মানুষে বোঝে এই অর্থ হাদিস সহি আর দুর্বল হয় সূত্রের কারণে কথা আল্লাহ রাসুলের সূত্রের মধ্যে দুর্বলতা থাকলে হাদিসকে বলা হয় দুর্বল আরো অনেক কারণও আছে এগুলো আমাদের এখন বুঝে আসবে না এগুলো বুঝতে হলে অন্তত বারো বছর কৌমি মাদ্রাসায় করতে হয় হাদিস সহি হয় সূত্রের কারণে আরো কিছু কারণও আছে তো বস সূত্রকে দুর্বল দেখেই বলে দিলাম হাদিস দুর্বল মানা যাবে না দুর্বল হাদিস মানা যাবে না এ কথা কোন হাদিসে আছে আপনারা তো হাদিস মানেন আহলে হাদিস নাম দুর্বল হাদিস হলে মানা যাবে না এটা কোন হাদিসে আছে কোন হাদিসে কথা নেই সহি হাদিসও মানতে হয় দুর্বল হাদিসও মানতে হয় ছাত্র বিশেষ দুই নম্বর কথা সবে বরাজ সম্পর্কীয় হাদিস শুধু এই দুই কিতাবে নয় এর বাইরে আরো চৌরাশি কিতাবে আছে হাদিসের কিতাব শুধু এই ছয়টি নয় এর বাইরে আরো অনেক বড় বড় হাদিসের কিতাব রয়ে গেছে যেমন ধরুন ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বেল রাহেমাহুল্লাহ ওনার সংকলিত প্রসিদ্ধতম হাদিসের কিতাব আল মুসনাদ বাউন্ন খণ্ডে বুখারি শরীফ তো আমাদের হিন্দুস্তান বাংলাদেশ পাকিস্তানের দুই খণ্ডে থাকে আর মোসনাদে আহমদ বিন হাম্বল বাউন্ন খণ্ডে ছেপেছে সৌদিয়া থেকে কত বড় কিতাব কিন্তু এই কিতাবের নাম আমরা নেই না শুধু সে কিতাবের ভিতরে সীমাবদ্ধ দুই নম্বর জামেউল মাসানি হাফেজ এমাদুদ্দিন এবনে কাসির রহমতুল্লাহ এলাহের সংকলিত হাদিসের কিতাব জামেউল মাসানি আটত্রিশ খণ্ডে তিন নম্বর ইমাম তবরানি রহমতুল্লাহ এলাহের সংকলিত হাদিসের কিতাব আল মজামুল কবির পঁয়ত্রিশ খণ্ডে চার নম্বর ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহের আরেকজন প্রসিদ্ধতম ওস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি সাহেবা রাহেমহুল্লাহ তালার সংকলিত হাদিসের কিতাব আল মোসান্নাফ পঁচিশ খণ্ডে পাঁচ নম্বর ইমাম বাইহাতে রাহেমহুল্লাহ তালার সংকলিত হাদিসের কিতাব আসুনানুল কুবরা চব্বিশ খণ্ডে ছয় নম্বর শায়েদ আলী আল মুক্তাকে রাহেমহুল্লাহ তালার সংকলিত হাদিসের কিতাব তঞ্জুল উম্মাল আঠারো খণ্ডে প্রায় চুয়াল্লিশ হাজার হাদিস এই কিতাব আর মুস্তাদে আহমদে প্রায় সাড়ে উনচল্লিশ হাজার হাদিস মোসান্নাফে এমনি আবি সাহেবাতে সাতাইশ হাজার থেকেও বেশি হাদিস সাত নম্বর ইমাম বাইহাকে রাহেমহুল্লাহ তালার সংকলিত আরেকটি কিতাব মারেফাতু সুনান এওয়াল আসার পনেরো খণ্ডে আট নম্বর ইমাম আব্দুর রাজ্জাক ইমাম মুসলিম রাহেমহুল্লাহ তালার দাদা উস্তাদ ওনার সংকলিত হাদিসের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক দশ খণ্ডে আট নম্বর হাফেজ নুরুদ্দিন আল হাইসমি রাহেমহুল্লাহ তালার সংকলিত হাদিসের কিতাব মজমাউল জওয়ায়েদ ও মম্বাউল কাওয়ায়েদ দশ খণ্ডে নয় নম্বর ইমাম ইবনে হেব্বান রাহেমহুল্লাহ তালার সংকলিত হাদিসের কিতাব আসহিল ইবনে হেব্বান সাত খণ্ডে এইভাবে বড় বড় হাদিসের কিতাব রয়ে গেছে ছয় কিতাবের বাইরে এই ছয় কিতাব তুলনামূলক সংক্ষেপ পড়তে পড়াইতে বুঝতে বুঝাইতে সহজ তাই এগুলো আমাদের দেশে পড়ানো হয় প্রসিদ্ধি লাভ করেছে বেশি এর বাইরে বড় বড় কিতাব যে রয়ে গেছে সব হাদিসের কিতাব এই কিতাবগুলোর হাদিসকে আমরা সব ফেলে দিব এগুলো রাসুলের কথা নয় সবে বরাস সম্পর্কীয় হাদিস প্রসিদ্ধতম ছয় কিতাবের মধ্যে তিরমিজি শরীফ আর এমনি মাজা শরীফে আছে হাদিস দুর্বল সূত্রের কারণে আর এর বাইরে সহি সনদ সহি সূত্রে হাদিস বর্ণিত আছে যেমন যে হাদিসটি আমি এখন পাঠ করেছি এই হাদিসটি ইমাম আবু বকর রাহেমাহুল্লাহ তালার সংকলিত হাদিসের কিতাব কিতাব সুন্না দুই খণ্ডের কিতাব এই কিতাবে সহি সূত্রে হাদিস বর্ণিত যে হজরতে মহাদেব এবনে জবাল রাজি আল্লাহ আনহু বলেন হজরত রসুল আকরম সাল্লাহামের আলাইহি শাহ ফরমান ইয়াত্তালিউল্লাহু লাইলাতান ইলা শাবানের রাত এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে মনোনিবেশ করেন তাওয়াজ্জু দেন রহমতের দৃষ্টি দেন সমস্ত বন্দাদের উপর কয়েক প্রকার বন্দা ছাড়া এরা কারা সামনে বয়ান করবো ইনশাল্লাহ বাকি সকলকে আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করে দেন যাতে রমজানের বরকত পুরোপুরি অর্জন করতে পারে এই হাদিসের প্রত্যেকটি বর্ণাকারী নির্ভরযোগ্য যাদেরকে হাদিসের পরিভাষায় বলা হয় সেপা সনদ মোত্তাফেল কে কার থেকে শুনেছে কে কার থেকে শুনেছে সহি হাদিস এভাবে হজরতে আবু বকরে সিদ্দিক রাজি আল্লাহ আনহু অমর ইবনুল খতাব রাজি আল্লাহ আনহু আলিয়ে মোরতাজা রাজি আল্লাহ আনহু চার খলিফার মধ্যে তিন খলিফা থেকে বর্ণিত আছে সবে বরাতের ফজিলতের হাদিস এরপরে হজরতে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা হজরতে আবু হরারা রাজি আল্লাহ তালহু হজরতে আবু মুসা আশারি রাজি আল্লাহ তালহু এরকম দশজন সাহাবি থেকে আমি পেয়েছি রাওয়ায়ত আমার থেকে আরো লেখাপড়া যারা বেশি করেছে এরা হয়তো আরো বেশি পেয়েছে এত সাহাবি থেকে রাওয়ায়ত এত কিতাবে বর্ণনা এরপরও কোন সাহসে লিফলেট বিতরণ করি চটি বই ফ্রি বিতরণ করে টেলিভিশনে বক্তব্য দেয় সবে বরাব বলতে কিছু নেই এটা হলো ছাড়া ছাড়ি কমাকমি আস্তে আস্তে ছাড়তেছে সবে বরাত ছাড়ছে টুপি ছাড়ছে দাড়ি ছাড়ছে সুন্নতি পোশাক ছাড়ছে নামাজের সমূহ ছাড়ছে ছাড়তে ছাড়তে ছাড়তে অল্প একটু বাকি আছে এটাও হয়তো অদূর ভবিষ্যতে ছেড়ে দিবে আল্লাহ মাফ করুক দিন থেকে বেরিয়ে যাওয়ার একটা বড় গভীর ষড়যন্ত্র মসনবী শরীফে আছে এক লোক বড় বীর বাহাদুর তো সে যে বাহাদুর কয়জনের কাছে বলে বেড়াবে আমি বাহাদুর তো তার বাহাদুরি প্রকাশ পাওয়ার জন্য এক লোকের কাছে গেছে ভাই আমার পিঠে বাঘের একটি ছবি এঁকে দাও মানুষ দেখলে বুঝবে এটা বাঘ মার্কা বাহাদুর ছবি আঁকতে গেছে তো ছবির কালি দিয়ে আঁকলে তো গোসল করলে চলে যাবে তো চামড়া ফুটা করে করে আঁকবে তো ওই বেতারা সুই বসাইছে পিঠে চামড়া কুটা করে বাঘের ছবি আঁকবে সুই বসানোর পরে উফ উফ ভাই কি বানাইতেছ লেজ বানাই প্রথমে লেজ কয়েকটা আচ্ছা, লেজ থাক লেজ ছাড়াও বাঘ হয় এটা বাদ দিয়ে বাকিগুলো বানাই দাও আবার বসাইছে সুই উফ উফ ভাই কি বানাও কয়েক কান কান ছাড়াও বাঘ জিন্দা থাকে অসুবিধা নাই কান বাদ দিয়ে বানাই দাও আচ্ছা আবার বসাইছে ভাই কি বানাইতেছ কয় পা উফ ব্যথা লাগে পা ছাড়াও বাঘ জিন্দা থাকে পা ছাড়া বানাই দাও আবার বসাইছে উফ কি বানাও কয় মাথা মাথা ছাড়া বানাইয়ে দাও এরকম বাঘ আমার বাপ দাদা সদ্য গোষ্ঠীও দেখে নেই যে বাঘের লেজ নেই কান নেই পা নেই মাথা নেই এটা কি হবে এগুলো বাদ দিলে আর বাঘ বাঘ থাকে আজ আমরাও আহলে হাদিস নাম দিয়েছি ঠিক এই হাদিস জড়িত এটা বাঘ এই হাদিস ওয়াহি এটা বাদ এই হাদিস মন তো এটা বাদ এই হাদিস জরিফুন জিজ্ঞান্ত এটা বাদ এইভাবে বাদ দিতে দিতে এরপরে টুপি বাদ দাড়ি বাদ সুন্নত বাদ পোশাক বাদ সব বাদ দিয়ে সবে বরাত বাদ এরপরে এরকম দিন ইসলাম আমাদের বাপদাদা সূর্য গোষ্ঠীও দেখে নাই যে দিন ইসলামে সবরাত নাই যে দিন ইসলামে টুপি নেই যে দিন ইসলামে দাড়ি নেই যে দিন ইসলামে সুন্নত নেই শুধু আহলে হাদিস নাম আছে এরকম দিন ইসলাম বাপদাদা সদ্য গোষ্ঠীও দেখে নেই ইসলামেরা হইল কি এইটা হলো ছাড়াছাড়ি সবে বরা আছে বিস্তারিত দলিল সহকারে জানতে চাইলে আমার নিজের লিখিত বাংলায় লেখা আছে সবে বরাতের তত্ত্ব কথা মূল্য মাত্র পঞ্চাশ টাকা হয়তো আজকেও পাবেন আশেপাশে সবে বরাতের তত্ত্ব কথা মূল্য মাত্র পঞ্চাশ টাকা এইটা হইল ছাড়াছাড়ি আরে গ্রুপ আছে বাড়াবাড়ি তো ফজিলত যখন আছে তো সিন্নি যত খাওয়া দেয় আজকে রাতে খাইয়া হালুয়া রুটি যত খাওয়া দেয় আজকে রাতে খাইয়া এই রাত্র হল ফজিলতের মানে এবাদতের সিন্নির ফজিলতের নয় হালুয়া রুটির ফজিলতের নয় এবাদতের ফজিলতের শয়তান বড় হুঁশিয়ার এক গ্রুপকে তো বঞ্চিত করছে ছাড়াই দিয়া আরেক গ্রুপকে বঞ্চিত করতেছি বাড়াবাড়ি দিয়া এবাদত বাদ দিয়ে সিনিয়র হালুয়া রুটির পিছনে সবরাতের দু চার দিন আগ থেকে শুরু চাঁদা কালেকশন সিন্নি ফাঁকাবো হালুয়া রুটি বানাবো খিচুড়ি ফাঁকাবো বিরিয়ানি ফাঁকাবো সবরাতে কালেকশন কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায় কেউ সরমে বরমে কারো থেকে জোর করব হাদি শরীফ আছে লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি কোন মুসলমানের মাল আমার জন্য হালাল নয় যে পর্যন্ত সে খুশি হয়ে আমাকে না দিবে জোর জবরদস্তি চাঁদা নিয়ে হালুয়া বানাইতেছি সিন্নি পাকাইতেছি খিচুড়ি পাকাইতেছি হারাম হইয়া গেল দু চারজন খুশি হইয়াও দেয় একজনও যদি নারাজ হইয়া দেয় জোরপূর্বক তার থেকে আনে ওই হারাম তার সাথে মিশার কারণে এই সব সিন্নি সব হালুয়া সব বিরিয়ানি সব খিচুড়ি হারাম হয়ে গেছে দশ মন দুধের মধ্যে একশোটা যদি পড়ে চনা আপনি একবারে কাঠে দিয়ে গুটে মিলেই হয়েছেন বোঝাও যায় না দেখাও যায় না গন্ধ নেই রঙও নেই কয় না অসুবিধা নেই দুধ তো অনেক বেশি চনা একশোটা পড়ছে গু পাতলা ভাগানা বাচ্চার কোলে নিয়ে ঘুরতেছেন দুধের ফাতিলের পাশে হঠাৎ এই এক ফোঁটা ছিটা পড়ে গেছে কয় না বেশি ভয় না এক ফোঁটা পড়ছে অসুবিধা নেই খাবেন নিয়ে দুধ এক ফোঁটা পড়ুক আর আধা ফোঁটা পড়ুক পুরো দুধ নাফাক করে ফেলছে একজনের থেকে জোরপূর্বক লওয়া হোক না বা হারাম হয়ে গেছে পুরা হালুয়া পুরা সিন্নি পুরা আর খিচুড়ি হারাম হয়ে গেছে সবে বরাতের মতো গুরুত্বপূর্ণ ফজিলতের রাত্রে হারাম খেটেছি বসে বসে কবিরা গুনা যে রাত্রের এবাবতের ফজিলত যত বেশি ওই রাত্রের গুনাহের গুনাহ তত বেশি আল্লাহ মাকুর কিভাবে শয়তান বঞ্চিত করতেছে এরপরে অর্ধরাত পর্যন্ত এগুলো পাকা এগুলোর ম্যানেজ এন্তেজাম এই নিয়ে ব্যতিব্যস্ত ব্যস্ত বাকি অর্ধরাত খাওয়া নিয়ে ব্যতিব্যস্ত ব্যস্ত শেষ সাথের দিকে একটু সময় কয়েকটা একটু কাইফে এলি পুরা রাত্র গেছে খুব পরিশ্রমে একটু ক্লান্তি লাগতেছে আমি পরিশ্রম তো একটু কাইফে এলি এই যে কাইট হয়েছে এক কাইটে দিনের আটটা বা ফজর অশেষ সারা রাত বরবাদ করলাম এই বাড়াবাড়িতে যাইয়া এই রাস্তা হালুয়া রুটির রাস্তা নয় সিন্নির রাস্তা নয় খিচুড়িয়ার বিরিয়ানির রাস্তা নয় এবাদতের রাত্র আর একটা মারাত্মক তো হইল এর জন্য উদ্ভট কিছু কথাবার্তাও বানায়নি ওই সবে বরাতে হালুয়া রুটি খাওয়া সুন্নত আলাইয়াজুবিল্লা গুনাহের কাজ কিন্তু কই সুন্নত কেন আল্লাহর নবী সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের বদরের যুদ্ধে দুইটি দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল হুজুর শক্ত খাবার চিবিয়ে খেতে পারেননি হালুয়া খেতেন এই জন্য আমরা রাত্রে হালুয়া খেয়েছি ওহদের যুদ্ধ হয়েছে সবে বরাতরা অনেক পরে যদি মেনে নিলাম হুজুর হালুয়া খাইছেন তো হুজুর খাইছেন আরো দুই মাস পরে আমরা দুই মাস আগে খেয়ে ফেলতেছি সাত বেশি তো আগে খাই ফেলে হইল দ্বিতীয়ত শক্ত খাবার চিবিয়ে খেতে পারেননি হালুয়া খেয়েছেন তো সাথে আপনারা রুটি খান রুটি কি হালুয়ার মতো নরম না শক্ত তো দাঁত মোবারক পড়ে গেলে রুটি খাওয়াইছেন কিভাবে এটা খাও কেন তিন নম্বর কথা এটা হলো বানানো কথা এ ধরনের কোনো কথা হাদিসে নেই আমার একদিন এক লোক জিজ্ঞেস করে কই হুজুর একটা প্রশ্ন ওই কি প্রশ্ন প্রশ্ন করার আগে বলতেছে তো মুফতি আব্দুর রহমান সাহেবকে জিজ্ঞেস করছিলাম উনিও উত্তর দিতে পারেননি উনি হলেন আমার আব্বাজান রহমতুল্লাহ আলহের বড় ভাই অনেক বড় মুফতি বড় আল্লাহর হলি ছিলেন তো উনিও পারেননি আমি বললাম ভাই উনি যখন পারেননি আমি তো ওনার জুতার দুলি সামান্য নয় আমার কাছে প্রশ্ন করে লাভ নেই আমিও তো দিতে পারবো না তো তারপরও বলি না দেখেন না তো বলতেছে কি প্রশ্ন ও খেজুর গাছ কোথার থেকে আসলো কদু গাছ কোথার থেকে আসলো এটার উৎপত্তি কি এটা জানতে চাই আল্লা ভাই ঠিকই বলছেন আমার জ্যাঠাজিও পারেন নাই মুফতি আব্দুর রহমান সাহেব জবাব দিতে আমিও পারি না কোথার থেকে আসতে জানি না তাহলে আমার থেকে শুনুন ভালো কথা শুনুন অহুদের ময়দানে আল্লাহ নবীর দুইটি দাঁত শহীদ হয়েছিল এই এক দাঁত থেকে উঠছে খেজুর গাছ আর এক দাঁত থেকে উঠছে কদু গাছ এই জন্য খেজুর খাওয়া সুন্নত কদু খাওয়া সুন্নত আল্লাহ মার্শাল্লাহ বড় সুন্দর তথ্য তো দিচ্ছেন এবার আমার একটু প্রশ্ন কই কি কোরআন শরীফে উল্লেখ আছে হজরত ইসা ইবনে মরিয়ম আলা নবিজ্ঞানা আলাহি সালাম যখন জন্মগ্রহণ করলেন বাইতুল হেমে হজরত মরিয়ম একা ক্ষুদা এখন খাবেন কি আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন ও মরিয়ম وَهُزِّي إِلَيْكَ بِجِذِعِ النَّخْلَةِ تُسَاقِطْ إِلَيْكَ رُطَبًا جَنِيًّا তো তোমার পাশে যে খেজুর গাছ আছে খেজুর গাছের আগায় অনেক খেজুর আছে যে খেজুর গাছের ডাল তো দেখা হইয়া নিচের দিকে ঝুলে থাকে ডাল একটার আগা ধরে টান দাও না আদ না দিলে খেজুর গাছে না পড়বে তো একবারে তরু তাজা খেজুর ঝরে পড়বে তোমার কাছে এগুলো খেয়ে খুদা মিটাও তো হুজুরের জন্ম তো ইসালা সালামের জন্মের আরো ছয়শো বছর পরে মানে ছয়শো বছর আগের এই খেজুর গাছ দাঁত থেকে উঠছে আচ্ছা দুই নম্বর কথা কদু গাছ হজরত ইউনুস আলা নবিজ্ঞানা ও আলাহি সালামকে যখন সাগরের মাছে ফেলে খেয়ে ফেলে চল্লিশ দিন যাবৎ তিনি মাছের পেটে এরপরে মাছ ওনাকে পেট থেকে বের করে দিল সাগরের কুলে চল্লিশ দিন মাছের পেটে থাকার কারণে দেহ ক্ষত বিক্ষত মাছি বসবে ডিম পাড়বে এতে ওনার কষ্ট হবে ক্ষতি হবে আল্লাপাক তার উপরে কদু গাছ সৃষ্টি করে দিয়েছেন কদু গাছ যদি পরিষ্কার থাকে এখানে মাছি বসে না কদু গাছ আল্লাহর এক কুদরত তাইলে কদু গাছের কারণে মাছি আসবে না ওই কদু গাছ তার দাঁত থেকে উঠছিল এখন এটা তো আগে চিন্তা করি নেই আলে প্রশ্ন যেই মার্কা জবাব এই মার্কা বেহুদা প্রশ্ন কদু গাছ করতে দরকার কি কদু খাও ভালো করে খেজুর গাছ করতে আসতে দরকার কি খেজুর খাও খেজুর গাছ করতে আসতে জানলে কি খেজুরের স্বাদ বাড়বে না পুষ্টি বাড়বে জানলো যে সাপ যে পুষ্টি না জানলো সেই সাপ সেই পুষ্টি যে বেহুদা কথাবার্তা সময় নষ্ট এই ধরনের উদ্ভব কথাবার্তা দিয়ে সে সবরাতের হালুয়া রুটিকে জায়েজ বানায় এই সবরাতে হালুয়া রুটি নেই সিন্নি নেই এগুলি নেই আছে আবাদত তওবা করো এস্তেকফার করো দুরুশ্বরী করো তেলাবাত করো সালাত তসবি করো যত বেশি আবাদত করো আর এর থেকে আরেকটা মারাত্মক হলো আতসবাজি আমাদের ছেলেরা এমনকি বালে হয়ে গেছে প্রাপ্তবয়স্ক এ ধরনের ছেলেদের তো দেখা যায় পটাকা আর আতসবাজিতে লিপ্ত সারা রাত আহা এই সময় মানুষ সুকুনের সাথে নীরব নিস্তব্ধ অবস্থা কিছু আল্লাহকে ডাকবে আল্লাহর কালাম তালাবাদ করবে নামাজে রত থাকবে একাগ্রতার সাথে কিন্তু এই পটাকার বাজির কারণে একাগ্রতার সাথে আবাদত করতে দিতেছে না এই হারামের গুণা কার হবে যে কুটায় তারও হবে তাকে যে পয়সা সরবরাহ করতেছে তারও হবে এই বাচ্চারা পয়সাগুলো কোথায় পায় তার বাপের কাছে পায় বড় ভাইয়ের কাছে পায় মায়ের কাছে পায় চাচার কাছে পায় দাদার কাছে পায় তাই বাপ দাদা ভাই বেড়াদর গার্ডিয়ানের কাছে অনুরোধ করি এই রাস্তায় এদেরকে এই বাজিয়ার পটাকার জন্য কোনো পয়সা দিবেন না কিছু খাবার জন্য দিবেন না খাওয়ার জন্য দিলে এগুলি কিনে আনবে ঘরে খাওয়াই দিবেন যা খাওয়ানোর দরকার এবং আরো গুণা কত ছোট্ট নবজাত শিশু হয়তো আজকে কালকে জন্ম নিছে এ ধরনের পটাকা বিশাল আওয়াজ বিকট আওয়াজ এরা তখন কেঁপে ওঠে আতঙ্কিত হয়ে পড়ে ভয় পায় এদের জ্বর উঠে যায় ছোটবেলায় এ ধরনের ভয় পাইলে বড় হওয়া পর্যন্ত তার হাট দুর্বল থাকে স্বাস্থ্য দুর্বল থাকে আরো অনেক রুগী আছে বেচারার ঘুম আসে না রোগ বিছানায় গড়াগড়ি খায় আর এর ভাবে আওয়াজ করতেছে এতে রুগীর কষ্ট হয় আরেকজনকে কষ্ট দেওয়া হারাম কবিরা গুণে এই রাখতে ব্যবসায়ী ভাইদের কাছে অনুরোধ করি আপনাদের তিনশো চৌষট্টি দিন যদি এগুলো ছাড়া ব্যবসা চলে সংসার চলে আয় রোজগার চলে তো একদিন এগুলোর ব্যবসা না করলে কি চলবে না বরং আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি করার লক্ষ্যে এগুলোর ব্যবসা একদিনের জন্য বন্ধ করে দেন ইনশা আল্লাহ বরকত আরো বেশি হবে আমরা খুব সতর্ক থাকি আমাদের আশেপাশে এগুলো যাতে কেউ করতে না পারে আরো মারাত্মক ঘটনা এই আগুনে পরের দিন পত্র পত্রিকায় আসে অমকের বাড়িতে আগুন লাগছে অমক মারাই গেছে দু চারজন তো মারা যাওয়ার সংবাদ পত্রিকায় থাকে এই উৎসব করতে যাইয়া এ রাত উৎসবের নয় এবাদতের মানুষ মেরে ফেললাম মানুষের গড় গালাই দিলাম অ্যাক্সিডেন্ট করে ফেললাম এটা কেমন কথা এটা মুসলমান তো দূরের কথা কোনো মানুষের পক্ষে কাম্য নয় এই কাজ শুরু হইল করার রাত্রে আবাদত করব বোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখবো আলী মোর্তাজা রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত যে তোমরা রাত্রে আবাদত করো পরের দিন দিনে রোজা রাখো একটি রোজা শুধু আশুরার সময় একটি রোজা রাখা মাকরু নয় দশ কিংবা দশ এগারো সাথে আরেকটি রোজা মিলিয়ে রাখতে হয় ইহুদিদের সাথে যাতে সাদৃশ্য না হয় এই জন্য আর সবে বরাতে কারোর সাথে সাদৃশ্য নেই এখানে রোজা একটি রাখা মাকরু নয় এখানে একটি রোজা অন্তত রাখবো বেশি রাখলে বাধা নেই এই কাজগুলো হইল করার আর ওইগুলো হলো ছাড়ার আল্লাহ পাক আমাদেরকে বাড়াবাড়ি ছাড়া ছাড়ি উভয়টা থেকে নাজাদ দান করুন বাকি বয়ান ইনশাআল্লাহ সবে বরাতে রাত্রে হবে এরপরে দোয়া একটা হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন